السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال سبحانه وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহানহ তালার যিনি আমাদেরকে আজকে দিনই কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমাদের যে বিষয়টির উপর আলোচনা হবে সে বিষয়টি হচ্ছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছোটকাল থেকেই আমরা এই বাক্যটির সাথে পরিচিত আমাদের সমাজে ছোটবেলা থেকেই বাচ্চাদের জীবনের এইম অর্থাৎ উদ্দেশ্য বা লক্ষ্য খুঁজতে ব্যস্ত করে তোলা হয় ক্লাস ওয়ান থেকে শুরু করে সবার একটাই প্রশ্ন তোমাদের জীবনের লক্ষ্য কি উত্তর এমন ডাক্তার কারো ইঞ্জিনিয়ার কারো উত্তর হয় পাইলট ইত্যাদি ইত্যাদি বিষয়টা এমন মানে এত সিরিয়াসভাবে সকলেই নেয় যে মানুষ তার লক্ষ্য খুঁজতেই অনেক মাতার ঘাম ছড়িয়ে ফেলে কিন্তু আসলে আমাদের জীবনে লক্ষ্য নিহিত আছে আমাদের সৃষ্টিকর্তা কি কারণে আমাদের সৃষ্টি করেছেন তার উপর শুধু আমাদের না পুরো সৃষ্টি জগৎ কেন সৃষ্টি করা হয়েছে আসলে মানুষ এই বিষয়গুলো নিয়ে ভাবেই না দেখুন আল্লাহ সুবাহান তালা তিরিশ পারা কোরআন এত বড় একটি কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন অবতীর্ণ করেছেন এই পুরা তিরিশ পারা কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানব জাতি মানব এবং জিন জাতি মূলত মানব জাতি তো মানব এই বিষয়টাকেই ভুলে গেল এই কোরআনকে মানুষের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য বা ক্যারিয়ার আছে সেটাকে এই কোরআন থেকে যদি কেউ সুন্দরভাবে অনুসরণ করে যদি তার জীবনকে গড়তে চায় তাহলে কিন্তু খুব সহজে আল্লাহ সুবাহানাহ তালা সেখানে বিস্তারিতভাবে বলে দিয়েছেন আল্লাহ সুবাহানাহ তালা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আলী আবুদুল আল্লাহ সুবাহানাহ তালা এত সুন্দরভাবে আয়াতের মধ্যে মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা বলে দিচ্ছেন আল্লাহ সুবাহানাহ তালা আয়াতের মধ্যে বলছেন জিন এবং মানুষকে আমি এই কারণ ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি যে তারা আমার এবাদত করবে আয়াতের বাক্য গঠন লা ইলাহা ইল্লাল্লাহের মতোই প্রথমে ইনকার অতপর কারণ বর্ণনা প্রথমে ইনকার অতপর কারণ বর্ণনা এটা কেন বললাম প্রথমে আল্লাহ সুবাহানা তালা ইংকার করে বলেছেন যে আমি মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি এই কথাটা আল্লাহ সুবাহানতাল্লাহ আগে বলেছেন তাহলে কি উদ্দেশ্যে তৈরি করেছেন তারপর বলেছেন তারা আমার ইবাদত করবে একমাত্র আমার ইবাদত করবে অর্থাৎ একমাত্র আমার এবাদত করা ছাড়া অন্য কোনো কারণে আমি মানুষকে তৈরি করিনি সুবাহানল্লাহ এই বিষয়টা এই জিনিসটা যদি কেউ ভালো করে উপলব্ধি করতে পারে তাহলেই তার জীবনের লক্ষ্য খুঁজে পেতে এক সেকেন্ড সময় লাগার কথা নয় কিন্তু বড় পরিতাপের বিষয় মানুষকে আজকে বিষয়টা নিয়ে নিয়ে কোনো গবেষণা ভাবি তো না গবেষণা তো দূরের কথা ভাবার পরেই তো গবেষণার কথা আসে আল্লাহ সুবাহান তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটি কারণে একটি কারণ একটি কারণ ছাড়া দ্বিতীয় আর কোনো কারণ নেই সে একটি কারণ হচ্ছে আমি এবং আপনি অর্থাৎ পৃথিবীর সকল মানুষ এবং জিন একমাত্র আল্লাহ সুবাহানা হওয়া তালার ইবাদত করবে অন্য কার ইবাদত করবে না আল্লাহ সুবাহানা তালার ইবাদত করবে আল্লাহ সুবাহানা তালা আরও ইস্বাদ করেছেন আল্লাদি খলাকল মাউতা ওয়াল হায়াত আলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমলা আল্লাহ সুবাহানতালা বলছেন যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের কর্মে সৃষ্ট তিনি পরাক্রমশালী ক্ষমাময় এখানে একটি কথা লক্ষ্য করুন আল্লাহ সুবাহ বলছেন আল্লাদি খলাকল মাউতা ওয়াল হায়াত ওয়াকুম আইকুম আহসানু আমালা আল্লাহ সুবাহানতাল এখানে আগে মৃত্যু শব্দটা এনেছেন এরপরে হায়াত শব্দটা এনেছেন অথচ আমরা কিন্তু দুনিয়াতে আগে হায়াত অর্থাৎ জন্ম হয়ে আমরা জীবনটা নিয়ে দুনিয়াতে আসি তারপরে মৃত্যুর বিষয়টা আসে আল্লাহ সুবাহন তার এখানে হায়াতের সাথে মৃত্যুটাকে কেন জুড়ে দিয়েছেন তাকে একবারও কল্পনা করেছেন আল্লাহ সুবাহন তাল এখানে জীবনের আগে মৃত্যুর কথা কেন বর্ণনা করলেন তার মানে হলো দুনিয়াতে যেহেতু জীবন নিয়ে এসেছ তাই তার সাথে রয়েছে অর্থাৎ নিশ্চিত একটি একটি বিষয়বস্তু আর তা হচ্ছে মৃত্যু অর্থাৎ তুমি ভুলে যেও না আমি যে তোমাকে সৃষ্টি করেছি দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্য অর্থাৎ আমার কাছে তোমার মৃত্যুর মাধ্যমে ফিরে আসতে হবে আর এই হায়াতরা তুমি আমার আনুগত্যের মাধ্যমে কাটিয়ে দিও এই জন্য আল্লাহ সুবাহ তাল্লাহ সতর্ক সতর্কর জন্য আগে মৃত্যু শব্দটা আল মাউত শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুবাহন তাল্লাহ কত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুবাহ তাল্লাহ পবিত্র কোরআনে আরো সাত করছেন ওমা উমিরু ইল্লা আবুদুল্লাহ সুইন আলাহুদ্দিন তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুমই দেয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে এখানেও সে একই বিষয় আসছে এ আয়াতের বাক্য গঠনও সে একইভাবে লা মতোই প্রথমে ইনকার অতপর কারণ বর্ণনা অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে তাদেরকে এই ছাড়া অন্য কোনো হুকুমই দেয়া হয়নি অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি বলে আল্লাহ ইনকার করছেন তবে এরপর আল্লাহ তালা বলছেন যে কি হুকুম দেয়া হয়েছে আল্লাহ তালা তারপর বলছেন যে কারণটা তাদেরকে যে হুকুমটা দেওয়া হয়েছে তা হলো ইল্লা আলী আবুদুল্লাহ মুখলসিন আলাহদ্দিন অর্থাৎ আল্লাহর যে ইবাদত করবে একবারে একেবারে মুখলসিন আলাহদ্দিন ইবাদত করবে খাটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে আল্লাহ সুবাহ তালা আরও বলছেন উল ইন্না সালাতি অনুসুকি অমা হিয়া ওমা মাতি লিল্লাহ রব্বিল্লা আলমিন হেনবি আপনি বলুন আমার নামাজ আমার যাবতীয় ইবাদত ত্যাগ তিতিক্ষা আমার জীবন আমার মরণ সব কিছুই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরের জন্য তো এখানে দেখুন আল্লাহ তালা বলেই দিচ্ছেন যে ওমা ওমা হিয়া ইয়া ওমা তে আমার জীবন মরণ সব তো আল্লাহর জন্যই তাহলে সব যেহেতু আল্লাহর জন্যই তাহলে সব তো আমাদের আল্লাহর কাছেই অর্পণ করতে হবে একেবারে একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ সুবাহ তারা বলছেন পবিত্র কোরআনে খুদিল কিতাব আবি ঔয়া আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরো আল্লাহ তালা বলছেন নির্দেশ দিচ্ছেন যে এই কোরআনকে এই কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরার জন্য হে আল্লাহর বান্দা আপনাকে বলছি হ্যাঁ আপনাকেই বলছি যিনি নিজেকে মুমিন ও মুসলিম দাবি করেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি ইমান আনেন যে এক আল্লাহ সুবাহানহতালা আছেন যিনি সর্বশক্তিমান আপনাকে যদি এই প্রশ্নটি করা হয় আপনি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি বলবেন আমি অবশ্যই এর উপর পরিপূর্ণ ইমান আনি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কি ভুল বলেন এই কিতাবে কোনো অযথা ফালতু কথা রয়েছে আপনি নিশ্চয়ই বলবেন নওজবিল্লা কখনোই এমনটি হতে পারে না তাহলে তাহলে একবার ভাবুন আপনাকে কোন সেই জিনিস যা আপনাকে কোরআন থেকে দূরে রাখছে কোন জিনিস আপনি নিজেই বিশ্বাস করছেন আল্লাহ সুবাহানতালা কোরআনকে অবতীর্ণ করেছেন এবং পরিপূর্ণ কোরআন সহি এতে কোনো সন্দেহ নেই তাহলে কোন সেই জিনিস বা বিষয়বস্তু যা আপনাকে কোরআন থেকে দূরে রাখছে আপনি জীবনের লক্ষ্য খুঁজতে ব্যস্ত খুবই ব্যস্ত এত ব্যস্ত যে আল্লাহ সুবাহানুয়াতাল্লাহ সেই কিতাব যাকে আপনি আসমানি কিতাব মানেন আর ইমান আনেন যে তাতে কোনো ভুল নেই সেই কিতাবকে আপনি মানছেন না সেই কিতাব থেকে আপনি দূরে আছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর বান্দা আল্লাহ সুবাহানুতালার এই কিতাব আপনার জন্য আপনার জন্যই অবতীর্ণ করা হয়েছে যদি সবাই আমরা ভাবি যে হ্যাঁ কোরআন আমার জন্য অবতীর্ণ করা হয়েছে তাহলে সবার হেদায়ত পাওয়ার জন্য যথেষ্ট ইনশাল্লাহ আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য তার ইবাদত করা আর আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তার ইবাদত করা আল্লাহ তালা আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করে একমাত্র তার সন্তুষ্টি লাভের জন্য জীবন সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং একমাত্র আল্লাহ সুবাহানা হওয়া তালার সন্তুষ্টি অর্জন করে মুখলেস বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত দিনে ভাই বোনেরা আজকে তো আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করলাম আর সেই বিষয়টি ছিল যে আল্লাহ সুবাহান তার আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য ইনশাল্লাহ আমাদের নেক্সটে যে আলোচনাটি হবে সেখানে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুবাহান তালা আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেই ইবাদতটা মূলত কী কী সেই ইবাদত সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সুবাহান তালা আল্লাহ সুবাহান তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته